বলার মধ্যে একটু ভুজলিক ধরবে সুতরাং খুব কঠিন আমাদের আর পাশে বসে থাকবেন আরেকজন সিনিয়র ট্রাস্টি স্বামী শিবা শিবমায়ানন্দজি সুতরাং একটা ওই উপরে বলা তারপরে অদ্বৈত আশ্রমে একটা বক্তৃতা আবার যেখানে ঠাকুরের যে কল্পতরু হয়েছিল যে কাশীপুর উদ্যান পার্টিতে এক তারিখে একটা প্রিপারেশন আগে বলে আমি ভাবছিলাম কিন্তু উনি বললেন না আপনাকে যেতেই হবে আসার পর আপনাদের সবাইকে দেখে আর এত আতিথিয়তা পেয়ে খুব ভালো লাগছে বিশেষ করে এই এই জায়গাটি এর সঙ্গে একটা এত স্মৃতি জড়িয়ে রয়েছে আমার আর যত মানুষের বয়স বাড়ে তত তার পুরনো স্মৃতিগুলো সব আসে তা মনে করছিল যে আমি আমি আর আমার একজন বন্ধু বেড়াতে এসেছিলাম এসে বাস থেকে নেমে আমার বন্ধুটি সাধুদের একদম দেখতে পারে না আমার আবার ছোটবেলা থেকে সাধু দেখতে বেশ ভালো লাগে হ্যাঁ, দুজনে বিপরীত ও বলল যে রামকৃষ্ণ মিশনে যাব না ওখানে সাধুরা তাকে গেলেই মন্ত্রযন্ত্র দিয়ে করবে আমি বললাম যে একটু দাঁড়াবো দেখবো দূর থেকে মন্ত্র শুনতে না পেলে করে হবে আর ওর ইচ্ছা ওই নিচে আর একটু এগিয়ে কালকে যখন আপনারা যাবেন দেখবেন একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে আমি যে পাথর গুঁড়ো করে সিমেন্ট বানাচ্ছে ওটা কি দেখবো বরং যেখানে মানুষ তৈরি হচ্ছে চলে দেখে আসে তো দুজনে ঠিক হলো যে সকালে এখানে দেখবো বিকেলে ওটা দেখবো ঢোকার সঙ্গে সঙ্গে গোকুলানন্দজি মহারাজ ছিলেন আপনারা অনেকে চেনেন তো উনি আমাকে দেখে বললেন তুমি বসো আর ওকে বললেন তুমি যা ঘুরে দেখে পরে আমাকে বললেন কি এইভাবে সময় নষ্ট করছো স্বামীজির জন্য জীবনটা দিয়ে দাও বলতে আমার মনে হলো I was waiting for that call তো আমি বললাম ঠিক আছে থেকে যাবো থেকে গেলাম তো ওই তখন থেকেই থেকে গেলাম এখানে থাকতাম আর গোকুলাঙ্গির সঙ্গে নানান রকম সব ছিল এই হলটা চেঞ্জ হয়নি যেমন এরকমই ছিল গোকুলাঙ্গজি এবং ওসব ওখানে বসতেন ভিআইপিরা তখন প্রাইম মিনিস্টার এই চিফ মিনিস্টার আসতেন গভর্নর আসতেন আর আমাকে উনি পাশে বসাতেন বলতেন তুমি হচ্ছে আমার পিয়ে যখন যেটা বন্ধ করবে আর এইখানে ছেলেরা নাটক করছে তখন দুটো রাজার দুর্দান্ত লড়াই চলছে তলোয়ার নিয়ে আমাকে বললেন এখানে একটা দড়ি ঝুলছিল আমাকে বললেন দেখো দেখি এইসব ভিআইপিরা বসে এই দড়ি ঝুলছে চিকেন থেকে দিয়ে আমি বললাম যে এখন তো নাটক চলছে আমি যখন বলছি এক্ষুনি কর আমি তখন নাটক চলছে আমি ওর পেছন দিক দিয়ে একটা চেয়ার নিয়ে এসে একটু নিয়ে এসে উঠে দড়িটা কাটছি ওরা প্রথমে থমকে গেল ছেলে বুঝি তারপরে তো দেখলো যে মাঝখানে আমি দাঁড়িয়ে আছি যে মেয়েগুলো যেমন নাচছিল আমি আমাকে ঘিরে ঘিরে লড়াইতে করতে লাগবে আর সব খুব খুশি <laughs> এরকম সব চলত গোকুলানজি মাকে একটা খুব স্পেশালিটি ছিল যখন কারোর উপর বিরক্ত হতে ওর কাটিয়ে হাসতেন সেটা আমি প্রথমে বুঝিনি তো কোনো একটা কাজ করতে বলেছেন you was very very perfect তো কোনো একটা কাজ করতে বলেছেন আমি সেটা করেছি তো সেটা তখন ভূতেশানজি মহাজ এসছেন তার সামনে আর বলতে পারছেন না সেই জন্য আমাকে আমার দিকে তাকে একটু হাসলেন অন্য দুজন ধর্মচারী ছিল তারা বললো আজকে আপনার কপালে দুঃখ আছেন মানুষ তো হাসলেন এবং হাসা মানে বেড়ে গেছে এখন সব মজা হতো ওনাকে নিয়ে আমরা খুব ঘুরতাম জব করতাম এইসব হতো আর একটা খুব মজার ঘটনা মনে পড়ছে কোন ছেলে মানুষের উপর তখন এইখানে আমার টোয়েন্টি ছিল কোনো গেস্ট এলে তো গেট মানে বুঝিতে রেখে তাকে নিয়ে নিয়ে এসব ঘুরে ঘুরে দেখানো তো হঠাৎ আমাদের অল্প বয়স তখন বাইশ তেইশ বছর বয়স তখন এই টিচারদের সঙ্গে আমরা ভলিবল খেলতাম এই মাঠটাতে আর ওই যে ঠিক মন্দিরের সামনে ওই মাঠটা বড় ছিল তা ওই সময় দেখলাম একজন ভদ্রলোক আসছেন কালো মতো দাঁড়ানো ভদ্রলোক লোকের সঙ্গে ধুতি পড়া তখন আমাকে অন্যরা বলে এসে গেছে আপনার গেস্ট তখন আমি ন্যাচারালি বিউটি এগিয়ে গেলাম কিন্তু খুব বিরক্ত তখন ওকে বললাম যে কিছু চাই বলে আমি একটু ঘুরে দেখবো এই সম্পর্কে জানবো আমি বললাম এখানে ঘুরে দেখার কিছু নেই আর যারও আছে ওই কাঁচের মধ্যে দিয়ে দেখতে পাওয়া যাবে নিজে দেখে নিই বলে আমার ফ্রেন্ডে নিয়ে গেল ওরা যখন যখন নামছে তখন আমি যে ওয়াকিং করে ফিরছেন বাজার থেকে গেরুয়া দেখে ওর কাছে গেছে যে হচ্ছে স্বামীজি আমি হচ্ছে শঙ্খ মহারাজ ওই যে বই দেখি প্রচুর বই আছে শঙ্খ মহারাজ মানে নানা রকম মায়া মায়াময় একটা তো সেই কিছু ইনফরমেশন পেলে ভালো হতো আপনি হ্যাঁ একজন হ্যাঁ সাদা কাপড় এলো এসে বলে এখানে দেখার কিছু নেই ওগুলো বলেন কি আর চলেন আমার সঙ্গে ওগুলো আবার ওকে নিয়ে এসছে এসে যখন ওই নাকের ওনাকে ঘুরছে আমাকে দেখে অন্য দুজন মনে দেখবে ওই আবার আসছে আমি দেখলাম যে আসতেন ঘোর রেগে থেকে বসবেন সবার সামনে কিছুদিন আগেই উনি বলছিলেন যখন তোমার ধ্যান করবে যখনই কাজ থাক ওকে ডিস্টার্ব করবে না ডাকবে না সেটা মনে পড়ে যখন আমি সামনে মন্দির আমি দৌড়ে মন্দিরে বসছি আর ওখানে পেছন থেকে বলছেন দাঁড়াও কথা আছে কিন্তু আমি আর কথা না শুনে দৌড়ে গিয়ে বসে ধ্যানে বসে গেলাম উনি মন্দিরে দরবারে এসে বললেন ধ্যান ভাঙলে দেখা করবো রাত্রি নটা পর্যন্ত আমার ধ্যান রাখছে না আর হাতে সরকার করছে আর একজন নেপালি দারোয়ান ছিল মহারাজে তাকে মহারাজ বলছেন দেখে তোরা ইচ্ছে করে আমাকে ভয় দেখাচ্ছেন আর ও ঘট মাটি যে কাঠের মেঝে তো গরম গরম করতে করতে এসে আমার মুখটা দিকে বলছে আঁখি বন্ধ হ্যাঁ এইসব চলতো এই যে আশ্রমটা এই আশ্রমটা গৌরবটা ছিল কিন্তু ইন্দ্রকাল আগে এখানে আর একজন একজন স্বামীজি ছিলেন তিনি তার খুব অল্প বয়সে এই আপনারা কালকে যাবেন অনেকে সেলাতে যাবেন তৈরি তারপরে বাংলাদেশ ওখানে থেকে উনি হেঁটে হেঁটে আসতেন ওনার নাম হচ্ছিল প্রভানন্দ স্বামী প্রভানন্দ হেঁটে হেঁটে আসতেন এসে সেলাতে উঠতেন ওখানকার ট্রাইবালদেরকে একেবারে আমাদের ভাবিতে নিয়েছে আপনারা যদি কোনোদিন দুর্গাপূজা দেখতে আসেন দেখবেন কিরকম হচ্ছে নিজেরা ব্যবস্থা করে ওখান থেকে হাঁটতে হাঁটতে চেরাপুঞ্জিতে আসতেন আর এখান থেকে হাঁটতে হাঁটতে শিলং যেতেন এই গড়ে তুলেছিলেন এত হাঁটাহাঁটি এত কষ্ট করে অতি অল্প বয়সে তার টিবি হয়ে গেছিল তারপরে তার শরীর চলে যায় হ্যাঁ থার্টি সেভেন ইয়ার্সেই তিনি শরীর ত্যাগ করেন এত ইয়াং ছিলেন এত পরিশ্রম করেছেন কিভাবে কতজন যে আত্মবলিদান দিয়েছেন ভাবা যায় না একটা মুভমেন্ট এগিয়ে নিয়ে যাওয়া ভূতেশ মহারাজের ছিলেন উনিও হাঁটতে হাঁটতে একবার আসছিলেন যখন উনি ভাইস প্রেসিডেন্ট উনি এসছেন আমি সেবা করবার একটু সুযোগ পেয়েছিলাম তখন ওই গল্প করছিলেন বলছেন আমি একদিন হাঁটছি আগের দিন রাত্রে খাওয়া হয়নি সকালে খাওয়া হয়নি জলও ছিল না গলাটা শুকিয়ে গেছে তারপরে উঠতে উঠতে পাহাড়ে উঠতে উঠতে এমন টায়ার্ড হয়ে গেছি একটা জায়গায় এসে একটু গাছের তলায় বসে পড়লাম তারপরে কখন ঘুমিয়ে পড়েছি তখন দেখলাম একটা কুকুর এসে একটা কিরকম ঠান্ডা ঠান্ডা দেখে ঘুমটা ভেঙে গেল একটি কুকুরটা এসে আমার মুখটা চাটছে গর্মুখে তখন আমি উঠে বললাম ওরে এখনো মরিনি ওরও খিদে আমারও খেতে কিন্তু হবে না তোরও খাওয়া হবে না আমার তো নেই এমনি মজা করতেন কিন্তু অসংখ্য পরিশ্রম করেছিলেন লোকেশ্বরন্দজি মহারাজ এখানে ছিলেন অনাপ্পন মহারাজ বলে একজন মহারাজ ছিলেন যার সময় এত স্কুল হয়েছিল হ্যাঁ, এখন বোধ হয় সিক্সটি সিক্সটি এইট স্কুল দশ হাজার স্কুল এই পুরো চেরাপুঞ্জি এই আন্দোলনে চলছে বকুলানন্দজি মহারাজ এসে ঘুরে ঘুরে সব দেখতেন দেখতেন খুব একেবারে সুন্দর এসব চলতে হয়েছিল আমার এইখানে এই জয়নিয়ে খুব স্মৃতিগুলো মনে পড়ছে আর খুব মনে থাকবেও আমি এই মহাজকে খুব ধন্যবাদ দিই কেননা উনি আমাকে এত সম্মান দিয়েছেন সুযোগ দিয়েছেন আর ওই জিনিসগুলো আবার মনে পড়ছে মহারাজদের কথাগুলি তবে শেষে যে কথাগুলি বললেন ওটা খুব জরুরি আমার পক্ষে এখন একটু সময়ের অপেক্ষা আমেরিকা এখন খুব কঠিন হয়ে গেছে যাওয়া তাছাড়া আমার যে ভিসাটা সেটা হচ্ছে ফিউচার ভিসা যারা ওখানে ধর্ম প্রচার করতে যাবে সেই জন্য এই ভিসাটা পেতে খুব দেরি হয় তাছাড়া পারমানেন্ট ভিসা আর দেখতে হবে না ইত্যাদি তো ওখানে যে যাব হয়তো এক দু মাস তিন মাস যেমনই হোক যাবার পর কিন্তু এই আপনাদের খুব শুভেচ্ছা চাই প্রার্থনা চাই কেননা ওই জায়গাটা সম্পূর্ণ অন্য রকম এখন আবার নতুন করে বয়সে তো হলো আবার একটা নতুন জিনিস নিয়ে চলতে হবে তবে খুব একটা অন্য ভাব আসছে যেখানে স্বামীজি প্রথম আমাদের বেদান্তের ফ্ল্যাগটা পুঁটেছিলেন ভারত থেকে গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ দেশের বুকে ওইখানেই যাব আর ওই ফ্ল্যাগটা ক্যারি করবার জন্যে স্বামীজি যেন আমায় শক্তি দেন এই প্রার্থনা করছি আপনারাও আমার জন্য প্রার্থনা করবেন Bien, il